আদি ইবনু হাতিম রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে তীরের ফলার আঘাতপ্রাপ্ত শিকারের ব্যাপারে জিজ্ঞেস করলাম উত্তরে নবী সাল্লাহ সাল্লাম বললেন তীরের ধারালো অংশের দ্বারা যেটি নিহত হয়েছে সেটি খাও আর ফলকের বাটের আঘাতে যেটি নিহত হয়েছে সেটি আকিজ অর্থাৎ থেতলে যাওয়া মৃতের মধ্যে গণ্য আমি তাকে কুকুরের দ্বারা প্রাপ্ত শিকার সম্পর্কেও জিজ্ঞেস করলাম উত্তরে তিনি বললেন যে শিকারকে কুকুর তোমার জন্য ধরে রাখে সেটি খাও কেননা কুকুরের ঘায়েল করা জবর হুকুম রাখে তবে তুমি যদি তোমার কুকুর বা কুকুরগুলো সঙ্গে অন্য কুকুর পাও এবং তুমি আশঙ্কা করো যে অন্য কুকুরটিও তোমার কুকুরের শিকার ধরেছে এবং হত্যা করেছে তাহলে তা খেও না কারণ তুমি তো কেবল নিজের কুকুর ছাড়ার সময় বিসমিল্লা বলেছ অন্যের কুকুরের জন্য তা বলনি